জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি বিয়ে করলে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন মেয়ে বিয়ে করেছ আমি বললাম পূর্ব বিবাহিতা মেয়েকে বিয়ে করেছি তিনি বললেন কুমারী মেয়ে এবং তাদের কৌতুক তুমি কি চাও না রাবি মুজাহির বলেন আমি এ ঘটনা আমর ইবনু দিনার রদিল্লাহ তালাহুকে জানালে তিনি বলেন আমি জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তালাহুকে বলতে শুনেছি নবী সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না যার সাথে তুমি খেলা কৌতুক করতে এবং সে তোমার সাথে খেলা কৌতুক করত